মা মুক্তি সেনাদের ক্যাম্প থেকে তোমাকে লিখছি এখন বাইরে ভীষণ বৃষ্টি তাবুর ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি সমস্ত দিগন্ত জুড়ে মেঘ মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে তাবুর কাছে একটা ছোট্ট ডোবা পানিতে টইটম্বুর আজ সারাদিন বৃষ্টি হচ্ছে কিনা সন্ধ্যার ঠিক পরপরই তোমাকে লিখতে বসেছি বাইরে মেঘ বৃষ্টির শব্দ বিদ্যুতের চমক থেকে থেকে মেঘের ডাক সব মিলিয়ে মন্দ লাগছে না আচ্ছা মা সারা রাত এমনি চলার পর সকালে ঝকঝকে আকাশে যে সূর্য ওঠে তার আলো খুব উজ্জ্বল হয় তাই না এই মুহূর্তে আমার ছোটবেলার কথা মনে পড়ছে বর্ষা এলে আমাদের বাড়ির পাশের খালটা পানিতে ভরে যেত তখন আর ছোট খালটা পার হওয়ার কোনো উপায় থাকতো না খালের উপর দিয়ে একটা বাঁশের তৈরি সাঁকো দেয়া হতো আমার স্পষ্ট মনে পড়ছে সাঁকোর উপর দিয়ে আমি কিছুতেই খালটা পার হতে পারতাম না কেউ জোর করে পার করাতে চাইলে ভয়ে কান্না জুড়ে দিতুম শুধু মনে হতো খালে একবার পড়ে গেলে আমি আর উঠতে পারবো না অথচ আজ আমি রাইফেল ধরতে শিখেছি বাংকারে রাতের পর রাত কাটাতে ভয় পাই না শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে পাল্টা প্রচণ্ড আক্রমণে তাদেরকে বিপর্যস্ত করবার মতো দুর্জয় সাহস আমার রক্তে রক্তে উত্তেজনা ছড়াচ্ছে মা আমি যে কি ভীষণ সাহসী হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না ছোটবেলার সেই সাঁকো পার হবার কথা মনে পড়লে সত্যি অবাক হয়ে যেতে হয় এখন আমার মধ্যে কি আশ্চর্য পরিবর্তিত সত্তা কাজ করছে বাংলাকে আমরা যে ভালোবাসি আমাদের এই যুদ্ধ ন্যায়ের যুদ্ধ জিত আমাদের হবেই মা সেদিনের সেই সন্ধ্যাটাকে আমার স্পষ্ট মনে পড়ছে আজকের মতো সেদিন আকাশে মেঘ ছিল না বৃষ্টি পড়ছিল না সমস্ত আকাশটা তারায় তারায় ঝকমক করছিল তুমি উঠোনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে চাল ধোয়া হাত মুচ্ছিলে আমি তোমাকে বললাম মা আমি চলে যাচ্ছি তুমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে মা আমি মুক্তিবাহিনীতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে দিগন্তের গোল ঘেসে একটা উজ্জ্বল তারা উল্কা হয়ে আকাশে মিশিয়ে গেল তুমি তা দেখছিলে মা কিন্তু চমকে ওঠনি আলোতে তোমার মুখটা স্পষ্ট দেখতে পেলাম তোমার চোখ দুটো গর্বে উজ্জ্বল হয়ে উঠেছে তুমি আলতোভাবে আঁচলটা ছেড়ে দিয়ে আমার দিকে আশীর্বাদের ভঙ্গিতে তাকালে বাড়ির পেছন দিকের জামগাছটার কিছু পাতা বাতাসের দোল খেলে আবার স্থির হয়ে গেল মা সেই রাতে তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়েছিলে বাড়ি থেকে বেরিয়ে আবার আকাশের দিকে তাকিয়েছিলাম সত্যের প্রতীক ধ্রুব তারাটিকে ভীষণ উজ্জ্বল মনে হয়েছিল মা কত যুগ পেরিয়ে গেছে কত সভ্যতা কত ইতিহাস বিবর্তিত হয়েছে কত বর্বরতা ন্যায়ের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কিন্তু মা মহাকালের বুকে দাঁড়িয়ে থাকা ধ্রুব তারাটা উল্কা হয়ে আকাশের বুকে মিলিয়ে যায়নি